রাইনার শাসন ছাড়া বিশ্বভুবন যায় না গড়া অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো আজি দিশে হারা আল্লাহ রাইনার শতকের শাসন ছাড়া ভুবন যায় না গড়া অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো আজি দিশে হারা আল্লাহ রাইনার সত্যকের শাসন ছাড়া শান্তি শান্তি বলে মজলুম মানবতা তিনের প্রাচীর ভেঙে তুলেছে আওয়াজ তিনের প্রাচীর ভেঙে তুলেছে আওয়াজ থেকে ওই সুদূর জাকার তার মুক্তির স্লোগান উঠেছে আজ মুক্তির স্লোগান हमको चिड़िया Romania Azerbaijan Namibia Kampuchea Romania Azerbaijan Namibia ভাঙছে জালিমের পাশান কারা আল্লাহ আইনার সত্যকে শাসন ছাড়া বিশ্বভুবন যায় না গড়া অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো আজি সে হারা আল্লাহ আয়নার সৎ লোকের শাসন ছাড়া অসৎ লোকের দুঃশাসনে হিংসা বিদেশ কারণে যুদ্ধ বিধ্বংসী আগ্রাসনে বিশ্ব বিবেক পাগল পারা আসল লোকের বিদ্বেষাবিদে সকারণে যুদ্ধ বিধ্বংসী আগ্রাসনে বিশ্ব বিবেকাধি পাগল পাড়া মানুষের মন চারিদিকে বইছে বিষাক্ত বাতাস চারিদিকে বইছে বিষাক্ত বাতাস কাশ্মীর আফগান ফিলিস্তিনে ওই ভারতের সবুজ শিশুরা তোলারে আকাশ কাঁদে বাতাস কাঁদে অবুজ শিশুরা তোলারে আকাশ কাঁদে বাতাস কাঁদে সাধিকার আদায়ে লড়ছে তারা আল্লাহর আইনার সত্যকের শাসন ছাড়া বিশ্বভুবন যায় না গারা অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো আজি দিশে হারা আল্লাহ রায়নার সব লোকের শাসন ছাড়া বিশ্ব ভুবন যায় না অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো আজি দিশে হারা আল্লাহ রায়নার সব লোকের শাসন ছাড়া আল্লাহ আয়নার সব লোকের শাসন ছাড়া আল্লাহ আয়নার সব লোকের শাসন ছাড়া